ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর মুখে নারায় তাকবীর বাঁধো মামা মাথায় তুমি হাতের কুসম শির ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর মুখে নারায় তাকবীর বাঁধো মামা মাথায় তুমি হাতের কুসম শির ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর জেনে রেখো তুমি বিজয় হবে বাতিলের পরাজয় সামনে আগাও দুর্বার বেগে পদতলে করলাই জেনে রেখো তুমি বিজয় হবে বাতিলের পরাজয় সামনে আগাও দুর্বার বেগে পদতলে করলাই জেনে রেখো তুমি বিজয় হবে বাতিলের পরাজয় সামনে আগাও দুর্বার বেগে পদতলে করলাই আল্লাহ সহায় নাই কোনো ভয় আল্লাহ সহাই নাই কোনো ভয় উদ্ধত করো শির ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর মুখে নারায় তাকবীর বাধোয়া মামা মাথায় তুমি হাতের কোসম শির ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর কত আদম ক্ষুধার জ্বালাই করছে হাহাকার অসহায় বলে পায় না তারা ন্যায্য অধিকার কত আদম ক্ষুধার জ্বালাই করছে হাহাকার অসহায় বলে পায় না তারা ন্যায্য অধিকার কত আদম ক্ষুধার জ্বালাই করছে হাহাকার অসহায় বলে পায় না তারা ন্যায্য অধিকার ক্ষুধার জ্বালাই প্রাণ উড়ে যাই ক্ষুধার জ্বালাই প্রাণ উড়ে যাই অসহায় শিশু নারী রোহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর মুখে নারায় তাকবীর বাধোয়া মামা মাথায় তুমি হাতের কোশামশির ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর মিষ্টি বিলাই কেউ বা করে ধর্ষণের সেঞ্চুরি করোনা ক্ষমা ওদের এবার চালাও বুকে ছুরি মিষ্টি বিলাই কেউ বা করে ধর্ষণের সেঞ্চুরি করোনা ক্ষমা ওদের এবার চালাও বুকে ছুরি মিষ্টি বিলাই কেউ বা করে ধর্ষণের সেঞ্চুরি করোনা ক্ষমা ওদের এবার চালাও বুকে ছুরি নাস্তা নাবুদ করতে ওদের নাস্তা নাবুদ করতে ওদের ফের জাগো হে বীর ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর মুখে নারায় তাকবীর বাঁধোয়া মামা মাথায় তুমি হাতে রেখো শমশির ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর নাস্তিকতার ঘটছে বিকাশ দেখছি শত শত আল্লাহ নবীর নামে গালি দিচ্ছে অবিরত নাস্তিকতার ঘটছে বিকাশ দেখছি শত শত আল্লাহ নবীর নামে গালি দিচ্ছে অবিরত নাস্তিকতার ঘটছে বিকাশ দেখছি শত শত আল্লাহ নবীর নামে গালি দিচ্ছে অবিরত এসব জেনেও কেমন করে এসব জানাও কেমন করে আসো বসে স্থির ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর মুখে নারায় তাকবীর বাঁধো মামা মাথায় তুমি হাতের কোশমশির ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর মুখে নারায় তাকবীর বাঁধো মামা মাথায় তুমি হাতের কোশমশির ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর ওহে দিক বিজয়ী বীর